সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি নাইনটি এইট আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় সানডে সাসপেন্সে গল্প পাঠের ব্যাপারে আমরা লেখক লেখক পরিবার ও প্রকাশকদের সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি কিছু ক্ষেত্রে আমরা লেখক বা গল্পের সত্ত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করতে পারিনি গল্প শুনে তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের ইমেল করতে পারেন Sunday at radio Mirchi dot কমে এছাড়াও তারা আসতে পারেন আমাদের অফিসিয়াল ব্লুটেক্ট ফেসবুক পেজে Facebook dot com slash Mirchi Bangla Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য সমরেশ বসুর লেখা সেই মুখ সমরেশ বসুর জন্ম উনিশশো সালে বাংলা সাহিত্যে তিনি এক বিশিষ্ট নাম বহু বিচিত্র অভিজ্ঞতাপূর্ণ জীবন ছিল তার উনিশশো সালে পরিচয় পত্রিকার শারদীয়া সংখ্যায় তার প্রথম গল্প আদাব প্রকাশিত হয় কালকুট ছদ্মনামে অমৃত কুম্ভের সন্ধানে লিখে বাংলা সাহিত্য জগতে সাড়া ফেলে দেন সমরেশ বসু সাম্ব উপন্যাসের জন্য উনিশশো সালে পান আকাদেমি পুরস্কার তার মৃত্যু হয় বারোই মার্চ উনিশশো সালে আমাদের আজকের গল্প সেই মুখ আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে প্রধান চরিত্রে গল্পকার ও উর্মিলা গল্প পাঠে মীর গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে সেই মুখ আবার সেই মুখ সেই ঢুলু ঢুলু চোখ যার আয়তন ক্ষেত্র অতিরিক্ত সাদা মানুষের চোখের রং কি কখনো এত সাদা হয় উন্নত নাসা মোটা ভুরু চওড়া কপালের ওপর রেশম মোলায়েম কালো চুলে বাঁদিকে সিঁথি কাটা এবং হেলিয়ে পিছন দিকে টেনে আঁচড়ানো পাতলা গোঁফ ঠোঁটের দুপাশ দিয়ে বেয়ে পড়েছে বোঝা যায় খুর লাগানো হয় না মাঝে মাঝে সযত্নে কাঁচি দিয়ে ছেঁটে দেওয়া হয় চিবুকের মাঝখানে একটি রেখা সেই মুখ যার শরীর আমি কখনো স্পষ্ট দেখতে পাই না অথচ গলায় শার্টের হাই কলার এবং টাইয়ের নট স্পষ্ট দেখতে পাই বাদবাকি মনে হয় কালো রঙের স্যুট পরে আছে মনে হয় তার কারণ আমি তার গোটা শরীর কখনো দেখতে পাই না এবং নিরালায় আমি সে মুখ কখনো দেখিনি যখনই দেখি সবসময় লোকজনের মধ্যে হঠাৎ সেই মুখ ভেসে ওঠে মুখের যে বর্ণনা দিয়েছি তাতেই মুখটির সব কথা বলা হয় না মুখের রং বেশ ভরসা এমনিতে রুগ্ন মনে হয় না কিন্তু ফর্সা রঙের মধ্যে একটা অত্যাধিক শুভ্রতা বর্তমান যেন রক্তহীন বয়স তিরিশ বত্রিশ হতে পারে যখনই আমি সেই মুখ দেখি তখনই দেখি তার চোখ ঢুলু ঢুলু বা সেই রকমই একটা কিছু এবং ঠোঁটের কোণে নরম গোফের পাশে এমন একটি হাসি লেগে থাকে সমস্ত অভিব্যক্তিটি যেন একটি বিশেষ অর্থপূর্ণ মুখটি কখনোই সোজা থাকে না ডাইনে বা বাঁয়ে একটু কাত করা সেই হাসি ভরা ঢুলু ঢুলু চোখ আর ঠোঁটের হাসি দেখলে মনে হয় সে যেন আমাকে বিশেষ কিছু বলছে বা জিজ্ঞেস করছে কার মুখ কে সে আমি বুঝতে পারি না মুখটি আমার মোটেই পরিচিত নয় মুখটি আমি অদ্ভুত অদ্ভুত অবস্থায় দেখতে পাই কবে থেকে যে এ মুখ দেখছি ঠিক মনে করতে পারি না এবং ভাবলে ভাবলে আমার শির দাঁড়ার কাছে কেমন যেন শিরশির করে ওঠে কারণ আমি স্পষ্টতই বুঝতে পারি সেই মুখের বাস্তব বা প্রত্যক্ষ কোনো অস্তিত্ব নেই ইদানিংকালে প্রায় আড়ষ্ট আর শক্ত হয়ে থাকি এই আশঙ্কায় কখন হয়তো দেখব সেই মুখ একেবারে আমার সামনে তার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখে অথচ আমি তার কিছুই দেখতে পাচ্ছি না ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সব থেকে আশ্চর্য আর দশটা ভুতুড়ে ব্যাপারের মতো সে মুখ আমি কখনো অন্ধকারে নিরালায় মাঠে জঙ্গলে বা ফাঁকা জায়গায় দেখতে পাই না যেমন এখন দেখতে পাচ্ছি এখন আমি একটি ক্লাবে লাঞ্চ পার্টিতে রয়েছি বেলা প্রায় দুটো এখানে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সকলের হাতে হাতে পানীয়ের পাত্র এখানে আজ বাংলাদেশের একজন মন্ত্রী মহাশয়কে লাঞ্চে আপ্যায়ন করা হচ্ছে সেই উপলক্ষে আমি নিমন্ত্রিত আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন প্রবীণ কবির সঙ্গে কথা বলছিলাম আশপাশে অনেকেই দাঁড়িয়ে আছে নানা রকম কথাবার্তা হচ্ছে মন্ত্রী মশাইয়ের হাতে কমলালেবুর রসের পাত্র তিনি একজন প্রবীণ ভাষাবিদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে আরো কয়েকজন তাঁতের কথা শুনছেন কয়েক হাত দূরেই সুদীর্ঘ ডাইনিং টেবিলের সামনে একজন বিখ্যাত চিত্র পরিচালক কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলছেন তাদের কাছে একজন চিত্রাভিনেত্রীও দাঁড়িয়ে আছেন চিত্র পরিচালকের পাশ থেকেই হঠাৎ সেই মুখটা জেগে উঠল সেই মুখ সেই ঢুলু ঢুলু চোখ ঠোঁটের কোণে সেই হাসি এবং ঘাড় বাঁদিকে কাত করা কি এই হাসির অর্থ ঢুলু ঢুলু চোখে কি আসলে বিদ্রুপ মাখানো ঠোঁটের কোণের হাসিটাও একসময় সেই রকমই মনে হয় যেন আমাকে বিদ্রুপ করছে এবং বিদ্রুপ করে কিছু বলছে বা জিজ্ঞেস করছে কখনো কখনো মনে হয় সেই মুখ নীরবে আমাকে যেন জিজ্ঞেস করছে কি মনে পড়ে পড়ছে না তো চেষ্টা করে দেখোই না অথবা আবার এলাম বেশ পান ভোজন চলছে দেখছি ভালোই তো আছেন মনে হচ্ছে তাই না <laughs> এখনো দেখছি সেই মুখ সেই হাসি আর ঢুলু ঢুলু চোখের দৃষ্টি আমার চোখের দিকে আমার হাতের গ্লাস হাতেই থেকে গেল মুখে তুলতে ভুলে গেলাম সবাই যে যার কথা বলে যাচ্ছেন আমার সামনে প্রবীণ কবি কথা বলে যাচ্ছেন কিন্তু কি বলছেন কি বলছেন আমি আর তা শুনছি না সেই চিত্র পরিচালক কথা বলে যাচ্ছেন এবং তাকে যারা ঘিরে রয়েছেন তাদেরই আড়াল থেকে চিত্র পরিচালকের মুখের পাশে সেই মুখ আমার দিকে তাকিয়ে হাসছে চিত্র পরিচালক যে সে মুখ সম্পর্কে কিছুই জানেন না বা দেখতে পাচ্ছেন না তা পরিষ্কার বোঝা যায় কারণ তিনি সেদিকে ফিরেও তাকাচ্ছেন না কেউই সেই মুখের দিকে তাকাচ্ছেন না কারণ সেই মুখ আর কেউ দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছি শুধু আমি প্রবীণ কবি বলে উঠলেন তুমি হঠাৎ ফিল্ম ডাইরেক্টরের প্রতি মনোযোগী হয়ে পড়লে কেন উনি কি তোমার গল্প নিয়ে কথা বলছিলেন নাকি আমি শুনছি কিন্তু কোনো জবাব দিতে পারছি না কারণ আপাতত আমি আমি যেন পার্টি রুমে নেই আমার আশেপাশে কেউ নেই এবং এই শীততাপ নিয়ন্ত্রিত ঘরে আমি ঘেমে উঠছি তথাপি আমার একটু বোধ আছে আমি চিৎকার করে উঠতে পারি না বা হাতের গ্লাসটা ওই মুখের দিকে ছুঁড়ে মারতে পারি না তা অন্য কারোর মুখে লাগার যথেষ্ট সম্ভাবনা আর চিৎকার করলে তা হবে বিশ্রী একটা নাটকীয় ব্যাপার নানান রকম সন্দেহ জাগবে সকলের মনে বিশেষত আমার হাতে এখন পানপাত্র পাত্র অনেকে দ্রব্য গুণের বিকার ভেবে হাসাহাসি করতে পারে কিন্তু এই অলৌকিক ব্যাপারও আমি সেকেন্ডের পর সেকেন্ড সহ্য করতে পারি না আরও লক্ষ্য করেছি আমি কিছুতেই সেই মুখের থেকে চোখ সরাতে পারছি না যেন সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে আছি আমি দিনের বেলা এত মহিলা পুরুষের সামনে তেমন একটা আতঙ্ক অনুভব করি না কিন্তু আমার সমস্ত অনুভূতি জুড়ে যেন একটা অবসেশনের সৃষ্টি হয় এবং আমি যেন একটা ভয়ঙ্কর কিছুর সংকেত পাই কে এই কে কার মুখ কিসের হাসি কি বলতে চায় হঠাৎ আমি সেই মুখের দিকে এগিয়ে গেলাম যদি সে আমার সঙ্গে কথা বলে এই আশায় আমি নিজেও তাকে জিজ্ঞেস করতে চাই কিন্তু কয়েক পা যেতেই সে মুখ অদৃশ্য হয়ে গেল চিত্র পরিচালক আমার দিকে ফিরে তাকালেন হেসে বললেন আসুন <laughs> এত তন্ময় ভাব কেন হ্যাঁ আমি খানিকটা সম্মোহিতের মতো প্রশ্নসূচক শব্দ করলাম হ্যাঁ সকলেই ঠোঁট টিপে হেসে উঠলেন চিত্রাভিনেত্রী বললেন কি মাত্রা বেশি হয়েছে নাকি don't know why this people come to such parties আমি সচেতন হয়ে উঠলাম কিছুটা সামলে নিলাম নিজেকে এবং স্বাভাবিকভাবে হাসলাম আমি জানি সে মুখ আর আমি দেখতে পাব না বললাম আমাকে দেখে কি তাই মনে হচ্ছে পরিচালক বললেন <laughs> না না না না না আসলে আপনি অন্য মনস্ক হয়ে কিছু ভাবছিলেন বোধ বললাম হ্যাঁ, ঠিক ধরেছেন আরও দু চার কথার পরে আমি সেই প্রবীণ কবির দিকে এগিয়ে গেলাম উনি তখন একজন কলকাতার মন্ত্রীর সঙ্গে কথা বলছিলেন আমার দিকে রুষ্ট চোখে তাকালেন জানি উনি আমাকে ভুল বুঝেছেন হয়তো অভদ্র ভেবেছেন কিন্তু আমি যে কত অসহায় তা উনি তো জানেন না আর ব্যাপারটা ওকে বলারও কোনো মানে হয় না বিশ্বাসই করবেন না আজ পর্যন্ত আমি এই ঘটনা কাউকে বলিনি কারণ আমি জানি এ কথা কেউ বিশ্বাস করবে না অন্য কারুর হলে আমিও বিশ্বাস করতাম না একটা বিষয় লক্ষ্য করেছি যখন আমি বন্ধু বান্ধবীর সঙ্গে একটু আমোদ প্রমোদের মধ্যে থাকি ঠিক তখনই এই মুখ আমি দেখতে পাই এবং তা দু এক মিনিটের বেশি কখনো স্থায়ী হয় না হয়তো কোনো হোটেলের লাউঞ্জ বারে বসে আছি বা কোনো ওপেন এয়ার বারে কিংবা এমনই কোনো সাধারণ রেস্তোরাঁয় তখনই হয়তো দেখলাম আমার কাছ থেকে একটু দূরেই দুজন অপরিচিতের মাঝখানে সেই মুখ আমার দিকে ঢুলু ঢুলু চোখে তাকিয়ে হাসছে দিনের বেলাও সে দেখা দেয় রাত্রেও সে দেখা দেয় আমি অনেক ভেবে দেখেছি আমার স্মৃতির গভীরে তন্ন তন্ন করে হাতড়ে দেখেছি সেই মুখের সঙ্গে আমার কোনো পরিচয় নেই এমনকি পুরনো ফোটোর অ্যালবাম খুলে দেখেছি সেই মুখ কোথাও খুঁজে পাওয়া যায় কি না না নতুন পুরনো কোনো অ্যালবামেই সেই মুখ আমি খুঁজে পাইনি পাইনি আর অসহায় একটা যন্ত্রণায় বারবার ভেবেছি কে কার মুখ ওটা কেন সে আমাকে এরকম করে দেখা দেয় অথবা বাস্তবে আমি কোনো মুখই দেখতে পাই না এটা আসলে আমার অবচেতনের কোনো উন্মাদনা কিন্তু তাই বা কি করে সম্ভব অবচেতনের উন্মাদনার মধ্যে একটা কোনো বাস্তব ঘটনার যোগাযোগ থাকতেই হবে এবং একটি বাস্তব চরিত্র যার মুখ আমার চেনা থাকা উচিত সেরকম কিছু হলে আমি অচিরাত কোনো মনোবিজ্ঞানীর কাছে ছুটে যেতাম এবং উন্মাদনার ব্যাধি থেকে আরোগ্য লাভের চেষ্টা করতাম মাঝে কিছুদিনের জন্য দিল্লি যেতে হয়েছিল সেখানেও একই ব্যাপার ঘটেছে প্রেস ক্লাবে হোটেলে রেস্তোরাঁয় সেই মুখ দেখা দিয়েছে এবং সব সময় আমার সঙ্গে বন্ধু বান্ধবীরা ছিল আমি বুঝতে পারি না আমার কি করা উচিত সেই মুখ নিয়ে যে আমি সব সময় ভাবছি তাও না কিন্তু ভাবনাটা আমাকে কখনো ছেড়ে যায় না সব সময় আমায় ছুঁয়ে থাকে যেন জানিয়ে দেয় সে আছে এবং সময় হলেই সে দেখা দেয় আমি অতঃপর মনে মনে একটি সিদ্ধান্ত নিলাম দিনে বা রাতে সমস্ত রকম পার্টি আড্ডা ক্লাব হোটেল রেস্তোরাঁ বন্ধু বান্ধবী কিছুদিনের জন্য একেবারে ত্যাগ করলাম তার ফলও পেলাম সেই মুখ আর আমি দেখতে পাই না আশ্চর্য মনে মনে বললাম মুখটি আমার নৈতিক চরিত্র রক্ষা করছে নাকি যখনই একলা হয়ে গেলাম তখনই সে বেপাত্তা যেন সেই মুখ আমাকে প্রমোদ আসরে যেতে দিতে চায় না কিন্তু সে তো আমাকে ভয় দেখায় না শুধু তাকিয়ে তাকিয়ে হাসে আমার এই একলা অবস্থাতেই আমার এক বান্ধবী একদিন টেলিফোন করল উর্মিলা ওর নাম সরকারি কর্মচারী চাকরিটা ভালোই করে বয়স তিরিশ পেরিয়ে গেছে এখনো বিয়ে করেনি করবে না এরকমই আমাদের বলে প্রায় কেউ একলা স্বাস্থ্য ভালো যৌবন এখনো অক্ষুণ্ণ এবং মেজাজটিও প্রসন্ন বেশ রসিকা প্রেম নিয়ে কোনো মাথা ব্যথা কখনো দেখিনি চরিত্রের দিক থেকে শৈরিনী বলা যাবে না সেরকম আচার আচরণ কখনো দেখিনি কিন্তু আমার প্রতি ওর একটি বিশেষ প্রীতি আছে যাকে প্রেম কখনোই বলা যাবে না উর্মিলা টেলিফোনে বলল কলকাতায় ওর ভালো লাগছে না কাছে পিঠে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে চায় অবশ্যই যদি আমি সঙ্গে থাকি ভাবলাম মন্দ কি সেই মুখের জন্য এমনিতেই তো নিজেকে ঘরের মধ্যে নির্বাসিত করে রেখেছি তার চেয়ে কয়েকদিন একটু নিরিবিলিতে কোথাও ঘুরে আসি দরকার নেই আমার এই পার্টি ক্লাব হোটেল রেস্তোরাঁ আমি উর্মিলাকে আমার সম্মতি জানালাম উর্মিলা নেতার হাট যাবার প্রস্তাব দিল এবং ও নিজেই রাঁচিতে সংকলে যোগাযোগ করে পালামো বাংলোর একটি ঘর বুক করল নেতার হাটে ট্যুরিস্ট লজ আছে কিন্তু পালামৌ বাংলোর কোনো তুলনা হয় না ব্রিটিশ আমলে তৈরি এই বাংলো অপূর্ব একেবারে যেন আকাশের গায়ে ঠেকানো সামনে তাকালে যেন সমুদ্রের মতো ঢেউ তোলা পাহাড়ের পর পাহাড় নিচে অরণ্যের পরেই বালুচরের মাঝখান দিয়ে সর্পিল কোয়েল নদী চকচক করছে বেলা দশটার মধ্যেই পৌঁছে গেলাম ডাবল বেডের রুম অ্যাটাচড বাথ ব্যবস্থা চমৎকার আমি উর্মিলাকে বললাম তো আমরা কি এক ঘরেই থাকব উর্মিলা বলল কিন্তু আলাদা খাটে তো একটু কি নীতি বহির্ভূত কাজ হচ্ছে না এটা হতো যদি আমি অসম্মত হতাম বলে ও চৌকিদারকে ডেকে চা দিতে বলে খাটের ওপর শুয়ে পড়ল জানি নৈতিকতার প্রশ্ন তুলে কোনো লাভ নেই তুলতে হলে অনেক আগেই সেটা তোলা উচিত ছিল আমি বাথরুমের দরজা খুলে ভেতরে গিয়ে দেখলাম পিছনের দরজাটা খোলা পিছনের ঝুপসি ঝাড়ের মধ্যে জমি ঢালুতে নেমে গিয়েছে আমি পিছনে দরজাটা বন্ধ করবার উদ্যোগ করতেই ঝোপের ভিতর থেকে সেই মুখ ভেসে উঠল সেই মুখ সেই চোখ সেই হাসি শরীরের বাকি অংশ ঝোপের আড়ালে আমি সম্মোহিতের মতো সেই মুখের দিকে তাকিয়ে রইলাম এবং এই প্রথম একটি অদ্ভুত পরিবর্তন দেখলাম ঢুলু ঢুলু চোখ আস্তে আস্তে পুরোটা মেলে আমার চোখের দিকে স্থির নিবদ্ধ হল আর ঠোঁটের কোণের হাসিটাও গেল মিলিয়ে প্রায় মিনিট খানেক সে আমার দিকে স্থির অপলক চোখে তাকিয়ে রইল তারপর মিলিয়ে গেল আমার গায়ের মধ্যে একটা শিহরণ খেলে গেল আমি দুহাত দিয়ে সচরে দরজাটা বন্ধ করে দিলাম শব্দটা নিশ্চয়ই খুব জোরে হয়েছিল উর্মিলা ঘরের ভেতর থেকে বলে উঠল এত জোরে শব্দ করছো কেন যে কারণে বাথরুমে গিয়েছিলাম তা আর হল না ঘরে ফিরে এলাম ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনের আয়নার দিকে তাকালাম মুখের পরিবর্তনটা আমাকে যেন কেমন চমকে দিয়েছে আর একটা ভয়ের নিয়ে এনে দিয়েছে এ মুখ পালামো বাংলোর ঝোপে কেন এলো আর এই প্রথম এই মুখ আমাকে একলা অবস্থায় দেখা দিল কেন এর তাৎপর্যটাই বাকি উর্মিলা খাট থেকে বলল কি হলো নিজের মুখ দেখে মুগ্ধ হয়ে গেলে নাকি আমি স্বাভাবিক হবার চেষ্টা করে বললাম না দেখছি নিজের মুখের মধ্যে আর কোনো মুখ দেখা যায় কিনা উর্মিলা বলল তোমার তো অনেক মুখ কোনটা দেখতে চাইছো বললাম বুঝতে পারছি না উর্মিলা বলল আমার কাছে এসো আমি একটা মুখ দেখিয়ে দিচ্ছি মনে মনে ভাবলাম সেই ভালো উর্মিলার কাছে ঘনিষ্ঠ হয়ে থাকি আমি উর্মিলার কাছে গেলাম ও আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিল বলল আমার দিকে তাকাও তাহলেই হবে বলে টেনে ওর পাশে শুইয়ে দিল আমি চোখ বুঝে শুয়ে রইলাম ও আমার চুলে বিলি কাটতে আরম্ভ করল একটু পরেই দরজায় খটখট শব্দ হল চৌকিদারের গলা শোনা গেল চাইলে আয়া মালিক আমি তাড়াতাড়ি উঠে বসে বললাম লে আও চৌকিদার ঘরে ঢুকে দরজার বাঁদিকে টেবিলে চায়ের ট্রে বসিয়ে দিল জিজ্ঞেস করলো आ, दोपहर के खाना में क्या बना है উর্মিলা বলল चावल और दाल भाजी और साथ में चिकन करी ठीक है চৌকিদার जी बहुत अच्छा বলে চলে গেল আমরা টেবিলের সামনে গিয়ে চেয়ারে বসে চা পান করলাম উর্মিলা বাথরুমে স্নান করতে ঢুকলো আমি একটা সিগারেট ধরিয়ে সামনের বারান্দায় গেলাম সামনের মোরাম বিছানো ঘেরা উঠোন আসলে বাংলোটি একটি পাহাড় শীর্ষে উঠোনের নিচেই জঙ্গলময় খাদ নেমে গিয়েছে আমি উঠোনে নামলাম চওড়া বাঁধানো হাঁটু সমান প্রাচীর দিয়ে ঘেরা একেবারে সামনে গিয়ে দাঁড়ালাম অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম অপূর্ব দৃশ্য সিগারেট শেষ করে ডান দিকে এগিয়ে গেলাম নানা রকম ফুলের গাছ সুন্দর করে সাজানো পিছনে কয়েকটা ছোট ছোট ঘর বোধহয় চৌকিদার সপরিবারে থাকে দেখলাম একজন লোক পিছন ফিরে বসে কিছু একটা করছে তার সারা গায়ে আলখাল্লার মতো জামা সামনেই একটি গাছে গুচ্ছ গুচ্ছ লাল ফুল ফুটে আছে আমি লোকটিকে জিজ্ঞেস করলাম এ এ নাম ক্যা হ্যাঁ লোকটি কোনো জবাব দিল না আমি আবার বললাম এ ভাই এ ফুল ক্যা নাম হ্যাঁ লোকটি আমার দিকে ফিরে তাকালো আর আমার গায়ে কাঁটা দিয়ে উঠল দেখলাম সেই মুখ প্রায় তিরিশ সেকেন্ড সে স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল পুরো খোলা চোখ ঠোঁটে কোনো হাসি নেই তারপরেই দেখি সেখানে কেউ নেই শুধু ফুল গাছের ছায়া পড়ে আছে আমার শরীরটা বারে বারে শিউরে উঠল আমি তাড়াতাড়ি বারান্দা দিকে ফিরে গেলাম দীর্ঘ বারান্দা দিয়ে চৌকিদার হেঁটে যাচ্ছিল আমি তাকে পেছন থেকে ডাকলাম চৌকিদার চৌকিদার শোনো শোনো শোনো ইদা শোনো চৌকিদার আমার দিকে ফিরে তাকালো আমি প্রায় আর্তনাদ করে উঠতে যাচ্ছিলাম চৌকিদারের পোশাকে সেই মুখ এবং কয়েক সেকেন্ড পরেই বারান্দা শূন্য টবের ফুল গাছের পাতা বাতাসে কাঁপছে আমি প্রায় ছুটে ঘরের মধ্যে ঢুকলাম উর্মিলা সেই মুহূর্তেই বাথরুমের দরজা খুলে ঘরে ঢুকলো আমাকে দেখে চমকে উঠল জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন কেউ তাড়া করেছে নাকি তার চেয়েও মারাত্মক তার চেয়েও মারাত্মক বলতে বলতে আমি উর্মিলার একেবারে গায়ের কাছে গিয়ে দাঁড়ালাম ওর হাত ধরে খাটের কাছে এসে বসলাম বললাম তোমাকে একটা ঘটনা বলবো তোমাকে শুনতে হবে এই কথা আমি কখনো কাউকে বলিনি তোমাকেই প্রথম বলছি উর্মিলা শোনো উর্মিলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার হাত ধরে ওর পাশে বসিয়ে দিয়ে বলল বলো আমি শুনছি আমি সেই মুখের কথা গোড়া থেকে শেষ পর্যন্ত উর্মিলাকে বললাম উর্মিলা মনোযোগ দিয়ে শুনল সব শুনে আমাকে বলল মুখের বর্ণনাটা আবার বলো তো আমি সেই মুখের নিখুঁত বর্ণনা দিলাম উর্মিলা খাট থেকে উঠে ড্রেসিং টেবিলের পাশে একটা টেবিলের উপর রাখা ওর সুটকেসটা খুলল খুলে তার ভেতর থেকে একটা খাম বের করল আর খামের ভেতর থেকে একটা ফটো আমার সামনে সেই ফটো দেখিয়ে বলল দেখো তো এই মুখটা কি আমি চমকে দাঁড়িয়ে পড়লাম অবিকল সেই মুখ স্যুট ও বুটের সম্পূর্ণ দেহ সেই মুখেরই ফটো ফটোতে ঢুলু ঢুলু চোখ এবং সেই ঠোঁটের কোণে হাসি আমি বললাম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ সেই কে কে উর্মিলা একটু গম্ভীর ও অন্যমনস্ক হয়ে বলল এর নাম অরিন্দম সেন তোমাকে কখনো বলিনি এর সঙ্গে আমার পরিচয় স্কুলে পড়বার সময় বড় হয়েও ইঞ্জিনিয়ার হয়েছিল ভালো চাকরিও করত আমাকে বিয়ে করতে চেয়েছিল আমি করিনি করিনি কারণ আমার কখনো সে ইচ্ছে হয়নি কিন্তু আমাকে নিয়ে না ও অবসেসড হয়ে গেছিল তাই বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তার আগে এই ফটোটা আমাকে ডাকে পাঠিয়ে দিয়েছিল লিখেছিল অন্তত এটা যেন আমি আমার কাছে রাখি তাতে নাকি ও শান্তি পাবে আমি ফটোটার দিকে আবার দেখলাম আর সেই জীবন্ত মুখ আমার মনে পড়ে গেল উর্মিলা ফটোটা খামে ভরে সুটকেস বন্ধ করল আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে উর্মিলার কাছে গিয়ে বললাম উর্মিলা আমি আর এখানে থাকব না এই অবস্থায় থাকা যায় না চলো ফিরে যাই উর্মিলা কিছু বলল না ফিরেও তাকাল না বোধহয় অরিন্দমের স্মৃতিতে অন্য মনস্ক আমি আবার ডাকলাম উর্মিলা উর্মিলা ভিড়ে তাকালো আর আমার মস্তিষ্কে যেন শোঁ করে একটা হাউই উড়ে এসে লাগলো আমি দেখলাম উর্মিলা না সেই মুখ এবং পর মুহূর্তেই সব শূন্য পালামু বাংলোর ঘরে আমি একলা আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো শরীর টলে উঠল তারপরে কি হলো আমি কিছুই জানি না শুনছিলেন সেই মুখ রচনা সমরেশ বসু গল্প পাঠে এবং গল্পকারের ভূমিকায় মীর উর্মিলার চরিত্রে অয়ন্তিকা চিত্র পরিচালক প্রবীণ কবি এবং চৌকিদারের ভূমিকায় দ্বীপ চিত্রাভিনেত্রীর চরিত্রে লাজবন্তী সমবেত কণ্ঠে অগ্নি সোমক এবং লাজবন্তী শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ গল্পের সূত্রধার এবং পরিচালক আমি অগ্নি শেষ হল সমরেশ বসুর লেখা সেই মুখ আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স